বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আসসালাম আলা মাল্লা নবিয়ে বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা নেশাদার দ্রব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করব ইনশাল্লাহুল আজিজ আমরা এই বিষয়টি ধারাবাহিকভাবে আপনাদের সামনে পেশ করব আমরা আশাবাদী যে আপনারা বিষয়টি ধারাবাহিকভাবে গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন এবং প্রাণপণে তা মানার চেষ্টা করবেন যেসব কারণে পরকাল হারিয়ে যায় তার একটি বড় কারণ হচ্ছে নেশা করা যেসব পাপের কারণে দুনিয়াবি শাস্তি নির্ধারিত রয়েছে তার একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে চল্লিশ লাঠি পিটাতে হবে চল্লিশটি দৌড়া তাকে মারতে হবে ঠিক অনুরূপী কেউ যদি কোনো নারীর প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে আশি বেত্রাঘাত করতে হবে অনুরূপী কেউ যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বিবাহ করার পূর্বে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে কেউ যদি বিবাহ করার পরে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে মেরে মেরে ফেলতে হবে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নিতে হবে এগুলো হচ্ছে দুনিয়াবি শাস্তি কেউ যদি মানুষকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করতে হবে কেউ যদি ইসলামকে অস্বীকার করে তাহলে সে মোরতাদ তাকে হত্যা করতে হবে কে যদি রাসুল সাল্লাহ আলি সাল্লামের উপরে কটু মন্তব্য পেশ করে তাহলেও তাকে হত্যা করতে হবে যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি নির্ধারিত রয়েছে তার একটি পাপ হচ্ছে নেশা করা নেশাদার দ্রব্য সম্পর্কে আল্লাহ তালা বলেন ইয়ে আমানু হে বিশ্বাসীগণ খামরবল ওবল আজলাম আমালি ফাজতানে বুহ নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা এই ধরনের পাপ থেকে বেঁচে থাকো সাবধান থাকো লা আল্লাহ কুম লেখন তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে সফল হয়ে যাবে অত্র আয়াতে আল্লাহ আল্লাহতালা বেশ কয়েকটি বিধানের কথা উল্লেখ করেছেন শেষে গিয়ে বলেছেন তোমরা যদি এগুলি থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমরা পরকালে সফলতা অর্জন করতে পারবে তার প্রথমে হচ্ছে নেশাদার দ্রব্য পান করা আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে আপনাদের সামনে পেশ করব। তবে পরের কয়েকটি বাক্য আমরা সংক্ষিপ্তভাবে বলে নেওয়া প্রয়োজন মনে করছি পরের বাক্যে আল্লাহ তালা বলেন কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে মনে রাখবেন জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া পৃথিবীতে যেখানে যারা যে কোনো খেলার মাধ্যমে পয়সা নষ্ট করছে সেটাই হলো জুয়া মনে রাখবেন আন্তর্জাতিক মানে যেসব ক্রিকেট ফুটবল ভলিবল এসব খেলা হচ্ছে পুরুষ নারী মিলে এটা সবচেয়ে বড় জুয়া এই আন্তর্জাতিক খেলায় কত যে পয়সা খরচ হচ্ছে আর কত যে অশ্লীলতা এর সাথে জড়িয়ে আছে তার কোনো হিসাব নাই সেটা আপনারা খুব ভালোভাবে অবগত আছে সাথে সাথে এইসব খেলার প্রতিক্রিয়া এমন একটা আশ্চর্য প্রতিক্রিয়া যে পিতা এক দেশের পক্ষে আর ছেলে এক দেশের পক্ষে খেতে বসে তর্ক বিতর্ক লেগে মারামারি লাগিয়ে দিয়েছে আশ্চর্য একটা বাড়ির ওপরে কয়েকটা পতাকা কেন পিতা এক দেশের পক্ষে তাই একটা পতাকা ছেলে এক দেশের পক্ষে তাই আরেকটা পতাকা মেয়ে আরেক দেশের পক্ষে তাই আরেকটা পতাকা এক ঘরের ওপরে কত পতাকা আসলে জাহেলিয়াত একেই বলে অজ্ঞতা বর্ণতা বর্বরতা অসভ্যতা একেই বলে মানুষের যখন বিদ্যা হারিয়ে যায় মানুষের যখন বিবেক হারিয়ে যায় তখনই মানুষ এমন হয়ে যায় বিবেক মানুষের হারিয়ে যাবে এ কথাই ঠিক মানুষের জ্ঞান বুদ্ধি উঠে যাবে এ কথাই ঠিক একাধিক জায়গাতে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বিবেক বলে কোনো জিনিস মানুষের থাকবে না সমাজে কথা বলবে যারা তারা হবে আগাছা এবং বিদ্যে উঠে যাবে তাহলে সমাজের লোক হবে সব জ্ঞানহীন তাহলে ফলাফল কি হতে পারে একটা বাড়ির ওপরে দশটা পতাকা থাকবে অথচ এমন দেশের পতাকা তার বাড়ির ওপরে ঝুলছে সে হচ্ছে তাদের জানি শত্রু ও তো আনন্দ পেশ করছে তার সফলতায় আর ওই দেশের লোক যদি জানতে পারে যে এ ব্যক্তি পায়খানায় পড়ে গেছে তাহলে সুযোগ পেলে ও আরও কিছু পায়খানা নিয়ে তার মাথার উপরে চাপিয়ে দিবে সে তাকে ওই দেশের লোক তাকে এত ঘৃণে করে অথচ সেই দেশের পতাকা নিয়ে ব্যস্ত আল্লাহ মনে রাখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এইসব যত খেলা রয়েছে সমস্ত খেলাই হচ্ছে আপনার জুয়া এসব খেলার পিছনে লক্ষ লক্ষ টাকা নয় কোটি কোটি টাকা খরচ হয় এসব খেলার পিছনে কোটি কোটি নগ্নমে সমর্থন জানায় উল্লাস করে এসব খেলার পিছনে পৃথিবীর কোটি কোটি মানুষ পয়সা খরচ করে কাপড় কিনে পতাকা ঝুলায় এসব খেলার পিছনে মানুষ আপনার কাজকর্ম বন্ধ করে টিভি এ নিয়ে আরও কিছু নিয়ে একেবারে ব্যস্ত আরও দেখা যায় রাস্তাঘাটের উপরে ফেস্টন দিয়ে বিভিন্নভাবে এই খেলা নিয়ে তারা ব্যস্ত মত্ত থাকে তারা কাজকর্ম বন্ধ করে হাততালি দেয় আনন্দ ফুর্তি জানায় মনে হয় যেন সারা পৃথিবী এই খেলা নিয়ে মেতে আছে অথচ তা একেবারেই হারাম শুনুন বলে রাখছি এই খেলাতে টাকার হারজিত রয়েছে এই খেলাই হচ্ছে জুয়া আন্তর্জাতিক খেলার যেখানে গল্প চলে সেখানে বসে থাকাও হারাম আন্তর্জাতিক খেলা যেখানে গল্প চলে সেখানে যদি আপনি বসে থাকেন তাহলে আপনি অন্যায়ের সহযোগিতা করলেন যে কথা আল্লাহ তালা বলেছেন লা তাওয়ানু আলাল ইসমেওয়াল ওদুয়ান তোমরা পাপ কাজে সীমলঙ্ঘন কাজে পরস্পরের সহযোগিতা করো না বরং তোমরা ভালো কাজে ও নেকির কাজে পরস্পরে সহযোগিতা করো অতএব আপনারা যদি এই খেলার পাশে বসে থাকেন তাহলেও তা না যায় হারাম হবে এই খেলা তো দেখা বহু দূরের কথা তবে যেই খেলাতে টাকার হারজিত নেই শরীর চর্চা রয়েছে সে খেলা যায় এই খেলাটাই ক্রিকেট ফুটবল ভলিবল আরও যেগুলি খেলা রয়েছে তাতে শরীর চর্চা হবে দৌড়াদৌড়ি আছে ছুটাছুটি আছে তখন সেটা জায়জ এটা হারাম হবে না তবে যদি এতে শরীর চর্চা না থাকে একেবারে বসে বসে এমনিতেই সময় কাটানো হয় তাহলে এটা আবার একেবারেই হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান লাইবাবে নারদেশির ফাকাদ আদখালে আদাহু ফি দামে খিনজির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস আপনার টিভিতে আপনার মোবাইলে বা আপনার আরও বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আপনার ওই গেমস খেলায় লিপ্ত হয় তাহলেও সেটা হবে তার হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দেওয়া মনে রাখবেন যেই খেলাতে শারীরিক কোনো উপকার থাকে না সেই খেলাও একেবারেই হারাম এরপরে আল্লাহ তালা বলেছেন মূর্তির আস্তানায় যাওয়া মূর্তির আস্তানায় যাব কেন রাসুল সাল্লাহ আলহ্লাম নিজে হাতে লাঠি হাতে করে কাবা ঘর ঢুকে সব মূর্তিগুলি ভেঙে চৌচির করে দিয়েছিলেন তিনি বলেছিলেন জাল হাক এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যে এই কথা বলে তিনি কাবাঘরের তিনশো ষাটটি মূর্তিকে ভেঙে চৌচির করে দিয়েছিলেন খান খান করে দিয়েছিলেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ বিরতির পরে আপনাদের সাথে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে আসসালামু আলাইকুম বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah, wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন হুসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে আমাদের সাথে আছেন গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি ঝাঁকুমুল্লা খায়ের আর এই কথাগুলি আপনারা যথাসম্ভব শুনে পালন করার চেষ্টা করুন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমি বলছিলাম যে ইব্রাহিম আলাইসাল্লাম সব মূর্তিখানায় ঢোকে মূর্তি ভেঙে চৌচির করেছিলেন আলী রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আলী লা তাদুতিম সালান ইল্লা তমস্তাহ ওয়াল্লা কাবরান মুশরফান ইল্লা তাহ আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি ভাস্কর্য সবকে একবারে ভেঙে চৌচির করে দাও খান খান করে দাও সম্মানিত দর্শক মন্ডলী এ হাদিস কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে ছবি মূর্তি রাস্তাঘাটে আপনি যা দেখতে পাচ্ছেন পৃথিবীতে যত ভাস্কর্য রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন বাড়িতে বিশ্ববিদ্যালয়ের মোড়ে মোড়ে দেখতে পাচ্ছেন একদিন না একদিন আপনাকে ভাঙতেই হবে আপনি যদি না পারেন আপনার ছেলে ভেঙে দিবে আপনার ছেলে যদি ভাঙতে না পারে তার ছেলে ভেঙে দিবে তার ছেলে যদি ভাঙতে না পারে যেদিন ঈশা আলাইসাল্লাম আসবেন সেদিন এগুলিকে ভেঙে চৌচির করে দিবেন খান খান করে দিবেন সেদিন কেউ রক্ষা করতে পারবে না সেদিন কারো মর্যাদা রক্ষা হবে না এর তো ডবল শাস্তি রয়েছে এই মূর্তি সহ লোকগুলিকে জাহান নামে দেওয়া হবে এরপরে আপনি এতটুকু মনে রাখেন মূর্তি তৈরি করে মূর্তিকে সম্মান করে সফলতার কোনো সুযোগ নেই রাসুল সাল্লাহ সাল্লাম কঠিনভাবে আদেশ দিয়ে গেছেন সমস্ত উঁচু কবরকে ভেঙে সমান করতে হবে পৃথিবীর কোনো ব্যক্তির কোনো উঁচু কবর থাকবে না একদিন যেদিন ঈসা আলাই সাল্লাম আসবেন আপনার দ্বারাও সেটা সম্ভব হতে পারে আপনি যদি মাঠে নেমে যান তাহলে পৃথিবীর সব উঁচু কবর ভাঙা পড়ে যাবে সে পীর সাহেবের হোক দরবেশের হোক হাজি গাজির হোক রাসুল সাল্লাম যা আদেশ করেছেন তা বাস্তবায়ন হবেই হবে আজ হোক আর কাল হোক এরপরে আল্লাহ তালা বললেন তোমরা লটারি ক্রয় করো না লটারি এটা হচ্ছে আপনার স্বর গ্রহণ করা লটারি তখনকার একটা পদ্ধতি ছিল এখন নানান পদ্ধতিতে লটারি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি লটারি মানে যদি লাগে যায় চল্লিশ লক্ষ টাকা তখন সবাই এ নিয়ে ব্যস্ত আর অনেক সময় বলছে আর আছে আধ ঘন্টা আর আছে দশ মিনিট আর আছে দুই দিন আর আছে একদিন এই বলে তারা লটারি ক্রয় করছে শুনুন অত্র আয়াতে আল্লাহ তালা লটারির বিষয়টিও কঠিনভাবে উল্লেখ করেছেন কেউ যদি দশ টাকা দিয়ে লটারি কিনে এরকম কিছু পাব মনে করে তাহলে তৌবা ছাড়া এ পাপ ক্ষমা হবে না হজ করে লটারি কেনার পাপ ক্ষমা হবে না তাহাজুদ পড়ে লটারি কেনার পাপ ক্ষমা হবে না রামাজানের শ্যাম পালন করলে লটারি কেনার পাপ ক্ষমা হবে না আল্লাহ তালাকে বলতে হবে আল্লাহ আমি অনতপ্ত সহকারে বলছি আমার লটারি কিনা ভুল হয়েছে জিন্দিগিতে আমি এই পাপ আর করবো না তুমি আমাকে মাফ করো আস্তাও ফিরলাম অত বলেই হে তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তোমার কাছে ফিরে যেতে চাই যদি এই কথা বলে তাহলে তার পক্ষে এমন একটা পদক্ষেপ নেওয়া সহজ হবে যেই পদক্ষেপে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হবেন এবং তাকে আল্লাহ মাফ করে দিবেন বলছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী এই কয়টা কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন এক নেশাদার দ্রব্য পান করা দুই জুয়া খেলায় অংশগ্রহণ করা তিন মূর্তির আস্তানায় যাওয়া চার লটারি ক্রয় করা এই চারটা কাজ হচ্ছে শয়তানের কাজ তোমরা এই চারটি কাজ থেকে বেঁচে থাকো তাহলে তোমরা সফল হয়ে যাওয়া ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী অত্র আয়াতের প্রথম অংশের যেই আলোচনাটি তা হচ্ছে নেশাদার দ্রব্য পান করা নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করতে চাই উসমান রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন ইজতানেবুল খামরা তোমরা নেশা করা থেকে বেঁচে থাকো ইন্নাহা অমুল খাবায়েস নিশ্চয় নেশাদার দ্রব্য হচ্ছে সকল অশ্লীল কাজের মা সকল অশ্লীল কাজের মাথা এই কথাটা আল্লাহ রাসুল অন্য জায়গাতে এইভাবে বলেছেন লা তাসরাবুল খামরা ফাইনাহা মেফতাহ কুল্লে সারিন তোমরা নেশা করো না নেশা করার কাজটি হচ্ছে সব পাপের চাবি অন্য জায়গাতে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লা তাস্রাবান্নাল খামরা তোমরা কখনো নেশা করো না ফাইনহু নিশ্চয় নেশা করার কাজটি রাসুল ফাহেসা সকল অশ্লীল কাজের মাথা দেখুন এক হাদিসে বলা হয়েছে সকল অশ্লীল কাজের মা আর এক হাদিসে বলা হয়েছে সমস্ত অশ্লীল কাজের মাথা একবার বলা হয়েছে প্রত্যেক পাপের কাজের চাবি এই তিনটা হাদিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম নেশাদার দ্রব্য সম্পর্কে উল্লেখ করেছেন আল্লাহর রসুল পাপের কথা উল্লেখ করেছেন বিভিন্নভাবেই বিভিন্ন কাজে মানুষ পাপি হয় চুরি করলে মানুষ পাপি হয় জেনা করলে মানুষ পাপি হয় সুদ খেলে মানুষ পাপি হয় ঘুষ খেলে মানুষ পাপি হয় মিথ্যা কথা বললে মানুষ পাপি হয় সলাদ ছেড়ে দিলে মানুষ পাপি হয় শ্যাম ছেড়ে দিলে মানুষ পাপি হয় জাকাত প্রদান না করলে মানুষ পাপি হয় হজ না করলে মানুষ পাপি হয় মানুষকে গালি দিলে মানুষ পাপি হয় মানুষের আচরণ মানুষের উপরে খারাপ করলে মানুষ পাপি হয় অনেক পাপের কথা আল্লাহ রাসুল উল্লেখ করেছেন কিন্তু নেশা করলে মানুষ যেমন পাপি হয় বা নেশা করা বিষয়টি যেমন অন্য কোনো পাপকে আল্লাহ রসুল তেমনভাবে উল্লেখ করেননি আপনি কোনো পাপের কথা এভাবে পাবেন না যেভাবে আপনি নেশাদার দ্রব্যের বিষয়টি পাবেন দেখুন আল্লাহ রসুল এক জায়গাতে বললেন যে নেশা করা হচ্ছে সকল অশ্লীল কাজের মা একবার বললেন নেশা করা সমস্ত পাপ কাজের মাথা একবার বললেন নেশা করা সমস্ত পাপের চাবি তার মানে চাবি দিয়ে দরজা খোলা যায় দরজা খোলা মানে আপনি ভিতরে ঢুকে গেলেন আপনি নেশা করলেন মানে এখন আপনি পাপের ভিতরে ঢুকে গেছেন সব পাপ করা আপনার জন্য এখন সহজ কেন তার বিবেক আর কাজ করে না যখন মানুষের বিবেক কাজ করে না তখন মানুষ আর মানুষ থাকে না তখন মানুষ পশু হয়ে যায় তাহলে ওরা এখন বিবেক কাজ করছে না ও তো এখন পশুতে পরিণত হয়েছে তার দ্বারা সব পাপই সম্ভব সব পাপ করা সহজ এই জন্যই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মনে রেখো নেশা করা হচ্ছে সমস্ত পাপের মা সমস্ত অশ্লীল কাজের মা সমস্ত অপবিত্র কাজের মা সম্মানিত দর্শক মণ্ডলী আসলে আমরা আপনাদের কাছে নেশাদার দ্রব্য পান করা যে একটি বড় কঠিন জঘন্য নিকৃষ্ট ন্যাক্কারজনক পাপ এটা বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমাদের দুর্বলতা থেকে যাচ্ছে যে আমরাই জাতির সামনে যথাযথভাবে উপযুক্তভাবে এই বিষয়টি পেশ করতে পারছি না ওসমান রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম পরের বাক্যে বললেন অমাল্লাম এজ তানেভা কেউ যদি এ নেশাদার দ্রব্য থেকে বিরত না হয় বিরত না থাকে ফাঁকাদা আস আল্লাহ রসুল্লাহ তাহলে সে আল্লাহর নাফারমানি করলো আর রাসুলের নাফারমানি করলো নেশা করা এমন একটা কাজ করার সাথে সাথে সে আল্লাহর নাফারমানি করলো আর রাসুলের নাফারমানি করলো আল্লাহর আদেশকে অমান্য করলো রাসুলের আদেশকে অমান্য করলো আরও একটা কথা আপনাদেরকে বলি এইভাবে কোনো পাপের আলোচনা করা হয়নি যে কোনো পাপ মানুষ করলে মানুষ পাপই হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের অবাধ্যতা প্রকাশ করা হবে কিন্তু এই পাপের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসুলের অমান্য করা হলো এই কথাটা জড়িয়ে দেওয়া হয়নি কোনো পাপের সাথে শুধুমাত্র নেশাদার দ্রব্যই এমন একটা পাপ যে নেশা করলেই সে আল্লাহ এবং তার রাসুলের নাফারমানি করল এবং যত পাপ আছে দুনিয়াতে সব পাপের রাস্তা সে খুলে দিল এই কারণেই রসুল সাল্লাহ আলি সাল্লাম পরে আরেকটি বাক্য বলেছেন ওয়াস্তাহাক্কাল আদাবা বে মাসিয়াতিল্লাহ রসুলেহি সে শাস্তির হকদার হয়ে গেল আল্লাহ এবং রাসুলের নাফারমানি করার কারণে এরকম বাক্য অন্য কোনো পাপের সাথে জড়ানো হয়নি অনেক সময় আল্লাহ রসুল পাপের ক্ষতি উল্লেখ করেছেন মানুষ যদি এই পাপে জড়িয়ে পড়ে তাহলে সমাজে এই ক্ষতি হবে যেমন আল্লাহ রসুল বলেছেন মানুষ যদি ওজনে কম দেয় তাহলে বৃষ্টি বন্ধ হবে রাসুল এ কথা বলেছেন যদি পশু প্রাণী না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টি দিতেন না যেমন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যদি জাকাত বের না করে তেলে এটা হবে আর ওজনে কম দিলে আরও সমস্যা হবে তিনি বলেছেন যে ওখে যাবি সিনিন অনাবৃষ্টি তাদের উপরে ছেয়ে যাবে দুই সিদ্ধাতিল মৌনাত সাংসারিক সংকট তাদের নেমে আসবে সংসারে তাদের অর্থ সম্পদে বরকত থাকবে না সংসারে আর্থিক সংকট নেমে আসবে তিন অজাউরি সুলতান স্বৈরাচারী শাসক তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে দেখেন একটা পাপের ক্ষতির সাইড রাসুল সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন কিন্তু এইভাবে বলেননি যেমনভাবে নেশা করলে বলেছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা যেহেতু ধারাবাহিকভাবে আলোচনা করব কাজে আমাদের এই পর্বের সময় এখানেই শেষ পরবর্তী পর্বে আমরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আপনারা সেগুলি গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন বলে আশাবাদী এই পর্যন্ত বলেই আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি সুবানাকা আল্লাহম্মা অবে হামদিকা আশাহাদ আল্লাহ ইল্লা আন্তা আস্তাক ফেরক অতবিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Oh. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়